আনাস রদিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমরা নবী সাল্লাহ সাল্লাম এর সাথে মদিনা ফিরে আসা পর্যন্ত তিনি দুরাকাত দুরাকাত সালাত আদায় করেছেন রাবি বলেন আমি আনাস রদিল্লাহ তাল্লাহ্নকে বললাম আপনারা হাজকালীন সময় মক্কায় কয়দিন অবস্থান করেছিলেন তিনি বললেন সেখানে আমরা দশ দিন অবস্থান করেছিলাম